আয়েশা রাদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে বললেন আমি জানি কখন তুমি আমার প্রতি খুশি থাকো এবং কখন রাগান্বিত হও আমি বললাম কি করে আপনি তা বুঝতে সক্ষম হন তিনি বললেন তুমি প্রসন্ন থাকলে বলো না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রবের কসম কিন্তু তুমি আমার প্রতি নারাজ থাকলে বলো না ইব্রাহিম আল্লাহ সাল্লামের রবের কসম শুনে আমি বললাম আপনি ঠিকই বলেছেন আল্লাহর কসম হে আল্লাহ রসুল সেক্ষেত্রে শুধু আপনার নাম উচ্চারণ করা থেকেই বিরত থাকি